জলদি করে গুছিয়ে না জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে নিভে যদি জীবন রবি নিভে যদি জীবন রবি আসবে না আর ভোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর দিন এসেছে এই জীবনে আসবে রাত রেখো জেনে দিন এসেছে এই জীবনে আসবে রাত রেখো জেনে ইসরাফিলের ফুতকারেতে ইসরাফিলের ফুৎকারেতে উঠবে তুমুল ঝড় কখন জানি ভাঙবে রে তোর সুখেরি বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে প্রকম্পিত হবে সেদিন প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরি বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর বিপদ থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে বিপদ থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে মহা কঠিন সেই দিনেতে মহা কঠিন সেই দিনেতে নাই রে সাথী তোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর